প্রথমে আসি আমরা যে সিয়ামের নিয়াত আমাদের দেশে বিভিন্ন বই পুস্তকে বাংলা ভাষায় অনেক বই পুস্তকে আমরা দেখে থাকি যে এক রোজার নিয়ত নামে একটা নিয়ত লেখা থাকে না ওয়াইতোয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক ফারদাল্লা ইয়া আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকান্ত সামিউল আলিম এরকম একটি রোজার নিয়ত লেখা থাকে আসলে নবী সাল্লা ইসলাম এবং সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইন তারা এই জাতীয় নিয়াত করতেন কিনা কোনো সহি হাদিসে তো এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেই নাই বরং কোনো দরিফ হাদিসে কোনো জাল হাদিসেও যে নবী সাল্লা ইসলাম নামাইতোয়া আসুমা গাদান বলে সিয়ামের নিয়ত করতেন রোজার নিয়ত করতেন এরকম কোনো হাদিস আসে নাই অর্থাৎ রোজার নিয়াত করতে হয় রোজার নিয়াত সিয়ামের নিয়ত পড়তে হয় না এটা আমরা এটাকে পড়াটাকে বাধ্যতামূলক করে নিয়েছি অনেকে আমরা এই বিষয়টার প্রতি এত বেশি যত্নবান থাকি যদি কোনো ক্রমে আমরা নামাইতোয়া নাসুমা গাদাম বলতে ভুলে গিয়ে থাকি তো সকালবেলায় হলেও সেটা বলেনি বা দুপুরবেলা পর্যন্ত যদি মনে হয় আমরা এটা বলার চেষ্টা করি এজন্য এটি বলার শরীয়তে কোনো প্রয়োজনীয়তা নেই আমি যখন সাহারি খাওয়ার জন্য উঠলাম তো বছরের এগারো মাস তো আমি ওই সময় খাওয়ার জন্য উঠি না তো এই রমাদান মাসে আমি উঠেছি আমার নিয়াত আমার উদ্দেশ্যই হলো যে পবিত্র মাহে রমাদানের সিয়াম পালন করব। তো নিয়াত তো নিয়াতের স্থান হলো অন্তর কাল্ব তো কালবে আমার নিয়াত সম্পন্ন হয়ে গিয়েছে সুতরাং আমাকে আবার নামাইতোয়া নাসুমা গাদাম বলে আমার নিয়াত ফড়া এরকম কোনো নিয়াতের আমার কোনো প্রয়োজনীয়তা নেই এই বিষয়টি আমরা খেয়াল রাখব এই নিয়াত মুখস্থ করতে গিয়ে আমরা কোরআনে কারিমের অনেক সুরা মুখস্থ করতে পারি না অনেক সুরা অনেক প্রয়োজনীয় দোয়া সেগুলো মুখস্থ না করে আমরা এই নামাইতোয়া নাসুমা গাদাম এটা মুখস্থ করতে গিয়ে আমাদের অনেক সময় বিনষ্ট হয় আমরা এখানে এই নিয়তের মধ্যে বলতেছি যে নামাইতোয়া নাসুমা গাদান যে আমি সিয়াম পালনের নিয়ত করতেছি আগামীকাল তো এখানে তো আগামীকাল না যখনই সূর্য অস্ত গেল ইফতার করে ফেললাম তখন আজকের সিয়াম এখানেই শেষ কালকের সিয়াম আরম্ভ হয়ে গিয়েছে রাত্রি থেকে শুরু আমরা তারাবির নামাজ আদায় করতেছি আগের দিন অর্থাৎ আসার পরে যে তারাবিটা আদায় করতেছি এটা পরের দিনের সিয়ামের তারাবি অর্থাৎ আগামীকাল যদি পরের দিন যদি দশে রমজান হয় তা আমরা আগের দিন এ রাত্রি আগের রাত্রিতেই দশে রমজানের তারাবি দশম তারাবি আমরা আদায় করতেছি তাহলে এই রাতটি হলো ওই ওই দিনের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা নিয়ত পড়ার সময় বলতেছি যে আগামীকাল আমি সিয়াম পালনের নিয়ত করছি অর্থাৎ মানুষের তৈরি নিয়ত হওয়ার কারণে এর মধ্যে অসংখ্য ভুল ত্রুটি আমরা দেখতে পাই এজন্য সম্মানিত ভাই ও বোনেরা যে এই নামায়তোয়া নাসুমা গাদাম পড়ার আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা অন্তরের থেকে সিয়াম পালনের জন্য নিয়ত করুন আর সাহারির সময় যখন আপনি উঠবেন তখন যদি নাফাকি অবস্থায় থাকেন অনেকে প্রশ্ন করেন যে এই অবস্থায় কি গোসল করে নিয়ে সাহারি খেতে হবে নাকি গোসল ছাড়া সাহারি খাওয়া যাবে যেহেতু পবিত্র রমাদান মাসে দিনের বেলায় আল্লাপাক স্ত্রীদের সাথে আপনার জীবন যাপন বা স্ত্রীদের সাথে একাকিত্বে নিবৃত্তে যাপন করা এটাকে আল্লাপাক নিষিদ্ধ করেছেন কিন্তু সন্ধ্যার পর থেকে ইফতারের পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত এই সময়টিতে আল্লাপাক অনুমতি দিয়েছেন সুতরাং এই সময়ের মধ্যে যদি আপনি নাফাকি অবস্থায় থাকেন তাহলে আপনি নাপাকি অবস্থায় সাহারি খেতে পারেন কোনো অসুবিধা নেই এই ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় কোনো নিষেধাজ্ঞা নেই বরং গোসলের প্রয়োজন হলো ফজরের সলাতের আগে ফজরের সলাত পবিত্র অবস্থায় নাপাকি থেকে গোসল করে পবিত্র হয়ে গোসল করেই সলাতুল ফজর আদায় করতে হবে কিন্তু সাহারি খাওয়ার জন্য পবিত্রতা জরুরি বিষয় নয় এবং এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাপাকি অবস্থায় রাত্রি যাপন করতেন এবং শেষ রাত্রিতে গিয়ে নবী সাল্লা সাল্লাম গোসল করে নিতেন তাহলে এই সময় আমরা অহেতুক এই চিন্তার মধ্যে না থাকি যে আমাকে এখন গোসল করা জরুরি কিনা বা আমার সাহারি খাওয়া যাবে কিনা এ সময় আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় সাহারি খেতে পারি পরবর্তীতে ফজরের সলাতের আগেই আমরা গোসলটা সেরে নিতে পারি